আই যদি ডানাওয়ালা পাখি তাম উরি উরি মদিনা আই যেতাম ফরন বরি মদিনা ফরন বরি মদিনা আই সগে সৈতাম আই যদি ডানাওয়ালা পাখি তাম আরে মনত যে সব আসে রে দু জেগিনার মনত ফুল পাড়ি যেত সাইবুক পাড়ি যেত সাইবুক আরে মনত যে সব আসে রে দু জেগিনার মনত ফুল বুক ফাড়ি যে তুই সাইবু এসব জ্বালা নবীর কুলি বুঝাইতাম আই যদি ডানাওয়ালা পাকিতাম উরি উরি মদিনা আই যাইতাম ফারানি বরি মদিনা ফারানি বরি মদিনা আই সগে সাইতাম আই যদি ডানাওয়ালা पाहकीता আর মন সদয় আদি নবীর হাসি যাই বল্লায় আশকে গণ ফল গিয়ে সেই নবীর সাই বল্লায় যাই নবীর সাই বল্লায় আর মন সদয় আদি নবীর হাসি যাই বল্লায় আশকে গণ ফল গিয়ে যে নবীর সাই বল্লায় যে নবীর সাই বল্লায় নবীর রোজ দিলে মন শান্তি ভাই হইতাম আই যদি ডানাওয়ালা পাখি হইতাম উরি উরি মদিনা আই যাইতাম ফরন বরি মদিনা ফরন বরি মদিনা আই সুগে সাইতাম আই যদি ডানাওয়ালা পাখি হইতাম আজিয়লে জিল হজ মাসে হজগরিত যখন যায় জিল হজগরিত যায় আয় আজিজ বুক বসে তারারো ইকে সাই তারারো ইকে সাই ইচ্ছে গরে তারার বারে ইচ্ছে আমার সঙ্গীত গীতাম আই যদি ডানাওয়ালা পাহাকে হইতাম উরি উরি মদিনা আই যাইতাম ফারন বরি মদিনা নয়ন বরি মদিনা ফারন বরি মদিনা আই সুগে সইতাম আই যদি ডানাওয়ালা পাহাকে হইতাম উরি উরি মদিনা আইজাইতাম ফারানে বাড়ি মদিনা ইচ্ছে মতো মদিনা আইসগে সাইতাম আই যদি ডানাওয়ালা পাখি হইতাম